পাঁচ নম্বর প্রশ্ন বলছেন শেখ আসসালাম আলিক আলিকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সৌদ আফ্রিকা থেকে বলতেছি আমার প্রশ্ন হলো এশার নামাজ ওক্ত থেকে দশ পনেরো মিনিট আগে পড়া যাবে কি এশার নামাজ হোক অথবা অন্য কোনো নামাজ হোক সময়ের আগে সলাদ পড়া যায়জ নয় যেমন সমাজ পার করে দিয়ে সলাদ পড়া যায়জ নয় বিনা ওজোরে সময় পার করাও যায়জ নয় আর শরীয়তের ওজো রসুল্লাহাম দুটোতে সীমিত রেখেছেন মান্না মান সালাতিন কেউ যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়ে থাকতে ঘুম ভাঙেনি ইচ্ছা ছিল জেগে যাওয়ার চেষ্টা ছিল জেগে যাওয়ার তো বলেছিল কাউকে অ্যালার্ম লাগিয়েছিল তারপরও জাগতে পারে নাই মান্না মান সলা আওনাসি অথবা ভুলে গেছে আর এমনি দুনিয়ার কাজে ব্যস্ত সেই জন্য সময় পার করবে সেটাও জায়জ নয় সময় পার করে সলাৎ পড়া জায়জ নয় আর সময়ের আগেও সলাদ পড়া যায় নয় সময়ের আগে কেউ সলাদ যদি আদায় করে তাহলে সলাদ হবে না সলাদ আদায় হবে না মেয়েরাজের রাতে যখন সালাদ ফরজ হলো তারপরে সকালেই জিব্রাহল আলী সালাম মক্কাতুল মক্কারামে নেমে এসেছিলেন আর দুই দিন অবস্থান করে রসুল্লাহ সাল্লামকে সালাত আউ্বাল অক্টে প্রথম দিন পাঁচ অক্ট পড়িয়েছেন দ্বিতীয় দিনে শেষ অক্টে পাঁচ অক্ট পড়িয়ে বলেছিলেন যে এই দুই দিন যে পড়াইলাম এর মাঝেই হচ্ছে সলাতের আল্লাহ কোরআন বলেছেন সুরানিসা নিশ্চয় উপর ফরজ আলাল মুমিন কিতাবান যা মকতুবান ফরজ করা হয়েছে মওকুতা সময় মতো তার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে সুতরাং সেই সময় মতোই আদায় করতে হবে সময়ের বাইরে আগে পরে সলাত আদায় করা যায় নয় আর সলাত এভাবে আদায় করলে সলাত হবে না আল্লাহ যেন বুঝা তৌফিক দান করে হ্যাঁ তবে জমা যদি করেন আপনি সফরে আছেন যে ক্ষেত্রগুলিতে জমা করা চলবে মাগরেবের সাথে আপনি জমা করছেন সফরে তাহলে এটা এসার আগে তো হচ্ছে বাহ্যিক অনেকে এটাকে আগে মনে করছেন কিন্তু এই যে জমা করার কারণে আপনার জন্য যেহেতু জমা করা বৈধ সুতরাং আপনি এশাকে মাগরেবের সাথে পড়ে নিতে পারেন আবার জামা তাখির বিলম্ব করে মাগরেবকে এশার সাথে পড়তে পারেন এই রকমই জোহরের সময় আসর পড়ে নিতে পারেন সফরে অথবা প্রচন্ড বৃষ্টির সময় <clears throat> প্রচন্ড ঝড় তুফানের সময় দুশ্মনের ভয়ে ইত্যাদি ইত্যাদি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সন্ন্যাভিত্তিক যাপনের এবাদত বন্দীগীর তৌফিক দান করেন